সত্য আর পথে আমরাই চলব সত্য আর কথা আমরাই বলবো সত্য আর পথে আমরাই চলব সত্য আর কথা আমরাই বলবো সত্য আর পথে আমরাই চলব সত্য আর কথা আমরাই বলবো এই দেশের ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালাবো সত্য আর পথে আমরাই চলব সত্য আর কথা আমরাই বলবো সত্য আর পথে আমরাই চলব সত্য আর কথা আমরাই বলবো সত্য কথা বলার লাগে মরণ আসে যদি সত্য কথা বলবো আমি বলবো নিরবধি সত্য কথা বলার লাগে মরণ আসে যদি সত্য কথা বলবো আমি বলবো নিরবধি সত্য কথা বলার লাগি মরণ আসে যদি সত্য কথা বলবো আমি বলবো নিরবধি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্যের কথা বলবো সত্য অর্ণের পথে আমরাই চলব সত্য অর্ণের কথা আমরাই বলবো সত্য আরণের পথে আমরাই চলব সত্য অর্ণের কথা আমরাই বলবো আমরা শিশু আমরা কিশোর আমরা নৌজুয়ান ধরার বুকে ওরাব মোরা বিজয় নিশা আমরা শিশু আমরা কেশর আমরা নজুয়া ধরার বুকে ওরাব মোরা বিজয় নিশা আমরা শিশু আমরা কেশর আমরা নজুয়া ধরার বুকে ওরাব মোরা বিজয় নিশা শপথ নিলাম আমরা সবাই সত্যের পথে চলবো সত্য আর পথে আমরাই চলবো সত্য আর কথা আমরাই বলবো সত্য আরণের পথে আমরাই চলব সত্য কথা আমরাই বলবো এই দেশের ঘরে ঘরে আল কোরআনের আলো জ্বালাবো সত্য পথে আমরাই চলব সত্য কথা আমরাই বলবো সত্য আরণের পথে আমরাই চলব সত্য কথা আমরাই বলবো সত্য আরণের পথে আমরাই চলবো সত্য আর কথা আমরাই বলবো সত্য আর পথে আমরাই চলবো সত্য আর কথা আমরাই বলবো এতক্ষণ শুনছিলেন শিল্পী আবু নাইম শাকিরের কথা ও সুরে শিল্পী জেহাদ হুসাইন ও আবু নাইম শাকিরের কণ্ঠে একটি বিবেক জাগানিয়া সঙ্গীত